স্বাধীনতা এমনি আসে নাই স্বাধীনতা এমনি আসে নাই স্বাধীনতা এসেছে লাখো শহীদের বিনিময় স্বাধীনতা এসেছে লাখো শহীদের বিনিময় স্বাধীনতা এমনি আসে নাই স্বাধীনতা এমনি আসে নাই স্বাধীনতা এসেছে লাখো শহীদের বিনিময় স্বাধীনতা এসেছে লাখো শহীদের বিনিময়ের বিনিময় নয় মাস যুদ্ধ করে অকাতরে প্রাণ হারিয়ে যারা এনে দিল স্বাধীনতা যারা এনে দিল বিজয়ের পতাকা তাদের জানাই সালাম নয় মাস যুদ্ধ করে অকাতরে প্রাণ হারিয়ে যারা এনে দিল স্বাধীনতা যারা এনে দিল বিজয়ের পতাকা তাদের জানাই সালাম জানাই স্বাধীনতা এমনি আসে নাই স্বাধীনতা এমনি আসে নাই স্বাধীনতা এসেছে লাখো শহীদের বিনিময়ে স্বাধীনতা এসেছে লাখো শহীদের বিনিময় শহীদের বিনিময় যারা জীবনকে বিলিয়ে দিয়ে শহীদি কাতারে নাম লিখিয়ে যারা এনে দিল শান্তির সুবাতাস যারা এনে দিল শান্তির সুবাতাস তাদের জানাই সালাম যারা জীবনকে বিলিয়ে দিয়ে শহীদি কাতারে নাম লিখিয়ে যারা এনে দিল শান্তির সুবাতা যারা এনে দিল শান্তির সুবাতা তাদের জানাই সালাম স্বাধীনতা এমনেই আসে নাই স্বাধীনতা এমনেই আসে নাই স্বাধীনতা এসেছে লাখো শহীদের বিনিময়ে স্বাধীনতা এসেছে লাখো শহীদের বিনিময় যারা রক্ত দিয়ে করে গেল স্বাধীনতা দান যাদের লাগি সিদ্ধ হলো আমার এ প্রাণোদ্যান তাদের স্মরণে আমার এ জয়গান যারা রক্ত দিয়ে করে গেল স্বাধীনতা দান যাদের লাগি সিদ্ধ হলো আমার এ প্রাণোদ্যান তাদের স্মরণে আমার জয় আমরা তাদের ভুলিনি ভুলিনি তাদের অবদান আমরা তাদের ভুলিনি ভুলিনি তাদের অবদান স্বাধীনতা এমনি আসে নাই স্বাধীনতা এসেছে লাখো শহীদের বিনিময় স্বাধীনতা এসেছে লাখো শহীদের বিনিময়ে স্বাধীনতা এমনি আসে নাই স্বাধীনতা এসেছে লাখো শহীদের বিনিময়ে স্বাধীনতা এসেছে লাখো শহীদের বিনিময়ে স্বাধীনতা এসেছে লাখো শহীদের বিনিময়ে প্রিয় শ্রোতা আপনারা শুনলেন জাতীয় সাংস্কৃতিক সংগঠন স্বপ্নপূরণের পরিবেশনা